বাদ বাকি যুদ্ধের প্রস্তুতি মাতা মাল মাতার যা লাগবে অস্ত্র ছাড়াও তো যুদ্ধের আরো কিছু লাগে নাকি সেই সমস্ত প্রস্তুতির থেকেও তোমরা গাফিল হয়ে যাও অর্থাৎ যুদ্ধ ছাড়া যা তোমরা চাও সেটা করো মোট কথা যুদ্ধ যেন না হয় কাপেরদের সাথে কোনো যুদ্ধ নয় কাপেরদের সাথে সুন্দরভাবে দাওয়াত যেন হয় সেই কাপের মুশ্রিকের দেশে বড় বড় দল নিয়ে যে যেন দাওয়াত দেওয়া হয় দেশের ভিতরে হামকি ধামকি মেরে তৌহিদের ডঙ্কা বাজিয়ে যেন দাওয়াত দেওয়া হয় কিন্তু অস্ত্র এটা যেন না হয় জিহাদ এর নাম মুখে উচ্চারিত হোক কোনো অসুবিধা নাই সেই জিহাদ বেল কালাম জিহাদ বেল তাক কাগজ কলমের মাধ্যমে জিহাদ ভোটের মাধ্যমে জিহাদ ইত্যাদি জিহাদ করো তাও কোনো আপত্তি নাই আপত্তি শুধু কি অস্ত্রে অস্ত্রের মাধ্যমে কিছু করো না এটা কাদের কামনা কাফেরদের কামনা আর আবুল আল্লাহ রবাহ আলমিনের কি কামনা আল্লাহ রবাহ আলমিন কি করছেন যে কাবেররা যেটা চাচ্ছে না আমি সেটাই করতে বলছি ও ওকাতিলুহুম এদের সাথে কিতাল করতে হবে এবং এই কিতালকে আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم যেমন নাকি তোমাদের উপরে রোজাকে আমি ফরজ করেছি সিয়ামকে আমি ফরজ করেছি এমনি ভাবে কুতিবা আলাইকুমুল কিতাল আমি তোমাদের উপরে কিতালকেও ফরজ করেছি তো এই কিতাল কিসের জন্য নিজের আপোষে মারামারির জন্য নিজের ভাইয়ের সম্পত্তিকে জবরদখল করার জন্য নাকি অপরের উপরে জুলুম করার জন্য এই কিতাল এই কিতাল এই জন্য নয় এই কিতাল হচ্ছে সেই তোমাকে জিহাদের জন্য বের হতে হবে সশস্ত্র যুদ্ধের জন্য বের হতে হবে কাদের বিরুদ্ধে ওই হাত্তা ফিতনা যতক্ষণ পর্যন্ত ফিতনার অবসান না হয় এবং আল্লাহর দিন পরিপূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না হয় ততক্ষণ পর্যন্ত এই কিতাল করতে হবে আর এই কিতাল কার জন্য করতে হবে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এখন যদি সেই কিতাল বা সেই যুদ্ধ যদি কাফেরের জন্য করা হয় তাহলে কি মুমিনের কোনো ফায়দা আছে যেমন নাকি আজকের পৃথিবীতে দেখা যায় ওই কিতাবও করা হয় ওই যুদ্ধও করা হয় সেটা কার ফেভারে কাবেরের ফেভারে কাবেরের পক্ষে যেমন নাকি আজকাল বিভিন্ন জায়গায় মুসলিম মুজাহিদদেরকে দমন করার জন্য সেই ফিলিস্তিনে সেই আফগানিস্তানে সেই চেচনিয়ায় সেই আফ্রিকার কান্ট্রিগুলোতে সেই পূর্ব তিমুরে বিভিন্ন জায়গাতে মুসলমান মুজাহিদ যারা জিহাদের মাধ্যমে শাহাদাত পিয়াসি পাগল এই পাগলদেরকে দমন করার জন্য বাহিনী তৈরি করা হয় জাতিসংঘ বাহিনী এখন আপনি আপনার দেশে সেনাবাহিনীর থেকে যদি ওই জাতিসংঘ বাহিনীতে গিয়ে যোগদান করেন এবং সেখানে গিয়ে যদি এই কেতাল করেন এই যুদ্ধ করেন এটা কার পক্ষে হলো আল্লাহর পক্ষে না কাফের পক্ষে কাফের পক্ষে তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত যারা ইমানদার হবে তারা কি করবে তারা যুদ্ধ করবে কিতাল করবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা কিতাল করবে তারা যুদ্ধ করবে আর যারা কুফুরি করবে যারা মুসলমান নাম নিয়েও যারা কুফুরিকে ইখতিয়ার করেছে তারা কি করবে والذين كفروا يقاتلون في سبيل الطاغوت তারা তাগুতের পথে যুদ্ধ করবে তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য তাগুতের ক্ষমতা সারা পৃথিবীময় যাতে প্রতিষ্ঠা হয় এই জন্য তারা সহযোগিতা করবে আজকে দেখা যাচ্ছে যে আমাদের মুসলিম নামধারী দেশের মুসলিম নামধারী শাসকের আন্ডারে মুসলিম নামধারী সেনাবাহিনী তাদেরকে মুসলিম দমন করার জন্য মুসলমান জিহাদ মুসলিমদের যে জিহাদ চলছে সেই জিহাদকে দমন করার জন্য মুসলমানদের অধিকারকে বন্ধ করার জন্য মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য মুসলমান নারী পুরুষ সবাইকে নির্বিচারে তাদের উপরে গুলি বর্ষণ করার জন্য সেই জাতিসংঘ বাহিনীকে যোগ দেওয়ানো হচ্ছে এই মুসলিম নামধারী বাহিনী এই বিষয়গুলো বুঝতে হবে মুসলমান ইমানদার কোন বেকুব লোক নয় এরা হচ্ছে সচেতন এদের মধ্যে চেতনা থাকতে হবে ইমানের চেতনা থাকতে হবে ইমানের জজ্বা থাকতে হবে তার অধিকার সম্পর্কে তার জানতে হবে তার কি অধিকার আছে একজন ইমানদারের কি অধিকার আজকে সারা পৃথিবী বয় মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকমের অধিকারের কথা বলে তাদের ইমান হারা করা হচ্ছে কিন্তু ইমান রাজ্যের যে প্রথম অধিকার প্রধান অধিকার সে ইমান নিয়ে বেঁচে থাকার অধিকার সেই অধিকারের কথা কেউ বলে না আজকে একজন মানুষের অধিকার সম্পর্কে বলা হয় তার মৌলিক পাঁচটা অধিকার আছে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলোর অধিকার তার রয়েছে এগুলোকে সে পাওয়ার জন্য সে সংগ্রাম করতে পারে সে যুদ্ধ করতে পারে সে প্রতিবাদ করতে পারে সে মিছিল করতে পারে সে মিটিং করতে পারে দাবি দাওয়া জানাতে পারে তার জন্য হরতাল করতে পারে ভাঙচুর করতে পারে অবরোধ করতে পারে কিন্তু একজন ব্যক্তি তার ইমানকে হেফাজতের জন্য ইমান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য কোনো কিছুই সে করতে পারবে না ঠিক না আজকে কোথাও শুনেছেন যে ইমানের জন্য মিছিল হয়েছে যে আমাদের ইমান নিয়ে বেঁচে থাকতে দিতে হবে এরকম মিছিল হয়েছে কোথাও মিছিল হয়েছে কিসের জন্য আমাদের এই রাস্তা ভাঙা কেন এখানে পুল চাই পুল দিতে হবে হয়েছে কিনা মিছিল আমাদের খাদ্য নাই কেন খাদ্য দিতে হবে চিকিৎসা দিতে হবে এখানে হাসপাতাল চাই ওইখানে থানা চাই ইত্যাদি চাই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি তাদের চাহিদা আছে কিন্তু ইমানের কোন চাহিদা ছিল যে আমাদের ইমান ধ্বংস করা হচ্ছে আমাদের ইমান হরণ হচ্ছে আমি ইমান নিয়ে বেঁচে থাকতে চাই এই জন্য কোন মিছিল কোন মিটিং কোনো কিছুই কোনোদিন হয় নাই কিন্তু আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে এই ধরনের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এটা তো এটা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিবেন এটাতেই সন্তুষ্ট থাকতে হবে এর জন্য তোমার শাসকের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা যাবে না যদি সে অন্যায় করে তাহলে সবুর এখতিয়ার করতে হবে কিন্তু ইমানের মধ্যে যদি কোনো অন্যায় করে তোমার ইমান নিয়ে তোমাকে যদি বেঁচে থাকতে না দেয় তাহলে আর সবুর নাই তাহলে তার বিরুদ্ধে কেতাল করতে হবে তাহলে তাকে উৎখাত করতে হবে কিন্তু আমরা হয়েছে কি উল্টা ইমান নিয়ে যদি বেঁচে থাকতে না দেয় আমাদের ইমানের হেফাজত যদি না করে নামাজের হেফাজত না করে সালাদ সিয়াম এসবের হেফাজত যদি না করে জাকাতের হেফাজত যদি না করে পর্দার হেফাজত যদি না করে তার জন্য কোন মিটিং মিছিল কোনো কিছুই নাই আর যদি নিজের ব্যক্তিগত অধিকারের যদি হেফাজত না হয় দেখা যায় যে এক এলাকায় অনেক উন্নয়ন হয়েছে আমাদের এলাকায় উন্নয়ন নাই চিল্লা চিল্লি শুরু হয়ে যায়